একটি পাখি ডানা মেলে একটি পাখি ডানা মেলে একটি পাখি ডানা মেলে যায় উড়ে যায় সুদূরে আপন মনে দূর বহু দূর বেড়ায় ঘুরে ঘুরে আপন মনে দূর বহু দূর বেড়ায় ঘুরে ঘুরে একটি পাখি ডানা মেলে একটি পাখি ডানা আপন মনে দুর্বহু দূর বেড়াই ঘুরে ঘুরে আপন মনে দুর্বহু দূর বেড়াই ঘুরে ঘুরে খাদ্য আহরণে সে তোমা পাখিটি খাদ্য আহারণে সে তোমা পাখিটি খাদ্য আহারণে সে তোমা পাখিটি শিশুকে দেবার করে একটি পাখি ডানা মেলে একটি পাখি ডানা আপন মনে বহু দূর বেড়াই ঘুরে ঘুরে আপন মনে বহু দূর বেড়াই ঘুরে ঘুরে ভোর বিহানে বহু দূর যে মা ছুটে চলে নিজের সকল দুঃখ কথা এমনি থাকে ভুলে মুখে দিয়ে মা খাদ তুলে শিশুর মুখে দিয়ে মা তুলে শিশুর মুখে দিয়ে মা তুলে তাতেই মায়ের মন ভরে একটি পাখি ডানা মেলে একটি পাখি ডানা মেলে যাই উড়ে যায় সুদূরে আপন মনে দুর্ব উদুর আপন মনে দূর বহু দূর বেড়ায় ঘুরে ঘুরে সন্ধ্যা শেষে ক্লান্তি নিয়ে এসে ফিরে নিড়ে মা পাখি তার বুকের মানিক নেয় যে কাছে টেনে সন্ধ্যা শেষে ক্লান্তি নিয়ে এসে ফিরে নিড়ে মা পাখি তার বুকের মানিক নেয় যে কাছে টেনে সন্ধ্যা শেষে ক্লান্তি নিয়ে এসে ফিরে নিড়ে মা পাখি তার বুকের মানিক নেয় যে কাছে টেনে শিশুর মুখে দিয়ে মা তাতে মায়ের মন ভরে একটি পাখি ডানা মেলে একটি পাখি ডানা মেলে যায় উড়ে যায় সুদূরে আপন মনে দুর্ব উদুর বেড়ায় ঘুরে ঘুরে আপন মনে দুর্ব উদুর বেড়ায় ঘুরে ঘুরে আপন মনে দুর্ব উদুর বেড়ায় ঘুরে ঘুরে আপন মনে দুর্ব উদুর বেড়ায় ঘুরে ঘুরে আপন মনে দুর্ভোগ উদুর বেড়াই ঘুরে ঘুরে